জন্য রয়েছে বিরামহীন শাস্তি إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب তবে কেউ ছুঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাৎ ধাপন করে فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা সৃষ্টি করেছি আমি তাদেরকে সৃষ্টি করেছি এটেল মাটি থেকে বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বুঝে না তারা যখন কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে এবং বলে কিছুই নয় এ যে স্পষ্ট জাদু أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو آباؤنا الأولون قل نعم وأنتم داخرون আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখনও কি আমরা পুনরুত্থিত হব আমাদের পিতৃপুরুষগণ কি বলুন হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين বস্তুত সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে দুর্ভাগ্য আমাদের এটাই তো প্রতিফল দিবস هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم বলা হবে এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে একত্র করো গোনাহগারদেরকে তাদের দোসরদেরকে এবং যাদের ইবাদত তারা করত আল্লাহ ব্যতীত তোমাদের কি হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না বরং তারা আজকের দিনে আত্মসমর্পণকারী وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে বলবে তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين তারা বলবে বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় فحق علينا قول ربنا আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তি সত্য হয়েছে আমাদেরকে অবশ্যই স্বাদ আস্বাদন করতে হবে আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম ইন্না তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون তাদেরকে যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত এবং বলতো আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব بل তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে তোমরা যা করতে তারই প্রতিফল পাবে তবে তারা নয় যারা আল্লাহর বাছাই করা বান্দা উলা রিজকুম মা'লুম فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি ফলমূল এবং তারা সম্মানিত নিয়ামতের উদ্যানসমূহ মুখোমুখি হয়ে আসনে আসীন يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ শরাব পাত্র সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালো হবে না وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون তাদের কাছে থাকবে নত আয়ত লোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম অতপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون তাদের একজন বলবে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব আল্লাহ বলবেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও অতপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত হতাম ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম لمثل هذا فليعمل العاملون এখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তিপ্রাপ্তও হব না নিশ্চয়ই এই মহা সাফল্য এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত أذلك خير نزلا أم شجرة الزقوم إنها شجرة تخرج في أصل الجحيم এই কি উত্তম আপ্যায়ন না জাক্কুম বৃক্ষ আমি জালিমদের জন্য একে বিপদ করেছি এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান নামের মূলে طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো কাফিররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم ومرجعهم لإلى الجحيم তদুপরি তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ অতপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান নামের দিকে إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী অতপর তারা তাদের পদাঙ্ক অনুসরণে তৎপর ছিল ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম إلا عباد الله المخلصين অতএব লক্ষ্য করুন যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছে তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين আর নুহ আমাকে ডেকেছিল আর কি চমৎকার ভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম আমি তাকে ও তার পরিবার বর্গকে এক মহা সংকট থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম